আজকের গল্পটা একটু বড় আর ঠিক ঠিক বললে একটু বড়দেরই গল্প যাকে বলে প্রাপ্তবয়স্ক আর একটা দারুণ খবর দিই আনন্দ পাবলিশার্স থেকে গতকালই বেরিয়েছে বাংলা নববর্ষে বই পাড়া কাঁপিয়ে তিলোত্তমা মজুমদারের পঞ্চাশটি গল্প আজকের গল্পটা আছে সেই সংকলনেই তার মানে তার মানে যাকে বলে একেবারে হাতে গরম চলো তবে শুরু করা যাক হার্ডকোর রোম্যান্স আর ইন্টেন্স প্যাশনের থ্রিলিং ককটেল তিলোত্তমা মজুমদারের কাহিনী অবলম্বনে আজকের গল্প চোখী তোকে লিখছি ইচ্ছে করে লিখতে কিন্তু পড়ার সময় পাবি কিনা ভেবে আর পুলিশের পোশাকে টেলিভিশনে তোকে দেখি মাঝে মাঝে দারুণ লাগে পশ্চিমবঙ্গ পুলিশের সম্পর্কে অপদার্থতা বা নিরুদ্যমের অভিযোগ যেই আনুক তুই আসার পর থেকে পুরো দপ্তরই আমার প্রিয় আমি বুঝি তোর ব্যস্ততা আসলে সোনামনের কথা তোকে বলতে ইচ্ছে করে তোকেই গত সন্ধ্যায় একগুচ্ছ লাল গোলাপ এনেছিলাম ওর জন্য আমাদের এদিকে ভালো ফুল পাওয়া যায় না ও আক্ষেপ করে মাঝে মাঝে আজ ওর জন্য ফুল বাজারে গিয়েছিলাম কত রকম ফুল নাম জানি না কি সুন্দর চোখ ফেরাতে ইচ্ছে করে না কিন্তু আমার যা ভালো লাগলো না তা গন্ধ বাসি ফুল টাটকা ফুল এই ফুল সেই ফুল মিলে যে ভারী সৌরভ তার মধ্যে একরকমের চাপা কষ্ট আছে লাল গোলাপের পায়ের কাছে রাখা শ্বেত পদ্মের মালা মৃতের জন্য কি ফুল নেব ভাবতে ভাবতে সময় গেল অনেকখানি ও ফুল ভালোবাসে জানি কিন্তু কোন ফুল ওর সবচেয়ে প্রিয় জানা হয়নি তো ওর সব জানতে চাই আমি সমস্ত প্রতিদিন মনে হয় এই তো তাকে পরিপূর্ণ জানলাম আর কিছু বাকি রইল না পরদিন দেখি কই ওই তো পড়ে আছে কত অজানা অঙ্ক বইয়ের পাতায় যেমন থাকে অনন্ত অজ্ঞাত রাশি মানুষ কি সত্যি এত বিরাট দুর্গেও আমি নিজেও কি শেষ পর্যন্ত লাল গোলাপি আমি নিলাম দোকানি সযত্নে মোড়ক করে দিল ফুলবাজার থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েছি ভেতরটা গোলাপের সুবাসে ভরে গেল দলের মধ্যে একরকম করে চেনা দলের বাইরে আরেক রকমের দোকানে ওরা ছিল গা ঘেঁষাঘেঁষি করে নিজের মতো সৌরভ ছড়ানোর অবকাশ যেই মিলেছে নিজেকে সম্পূর্ণ দিয়েছে ওকেও আমার অমনি মনে হয় সোনার থালায় সোনার দীপক সাজিয়ে ও প্রস্তুত কেবল বহু ভিড়ে জালবার অবকাশ পেল না কদিন ধরে মেঘলা হয়ে আছে শহর অন্যবারের তুলনায় বৃষ্টি এবার বেশি নিচু এলাকায় জল জমে গেছে ট্যাক্সির খোলা জানলা দিয়ে ভিজে বাতাস ঢুকে পড়ছিল বন্ধ করতে ইচ্ছে হলো না জোলো হাওয়ায় গোলাপগুলো আরো সজীব হয়ে উঠেছে চোখ বন্ধ করে ওকে ভাবছিলাম ভালো লাগে ব্যস্ততার অবসরে সারাক্ষণ ও আমার সঙ্গে সঙ্গে থাকে চোখ বন্ধ করে ওকে পাই চোখ খুলেও তবে বন্ধ চোখের দৃষ্টিতে ও যেন আমার বুকের কাছে এসে দাঁড়ায় আমি কল্পনা করতে পারছিলাম ধপধপে সাদা পোশাক পরে ও দাঁড়িয়ে আছে দরজায় খুব নরম শব্দে গান বাজছে আমি লাল গোলাপের গুচ্ছ ওকে দিলাম ও বুকের কাছে ধরল হেসে উঠল ওই হাসি দেখার জন্য আমি সব করতে পারি সত্যি ধপধপে সাদা পোশাক পরে ও দাঁড়ালো দরজায় খুব নরম শব্দে গান গাচ্ছিল আমি লাল গোলাপের গুচ্ছ ওকে দিলাম ও নরম তুল তুলে হাতে ধরে রাখলো বুকের কাছে বললাম সোনা সাবধান হাতে কাঁটা ফুটে না যায় ও হাসলো গন্ধ নিল বলল সুন্দর ভাবলাম পাখি বলল গোলাপকে না আমাকে ও যেদিন আমাকে বলে সুন্দর আমার জাগরণ সার্থক হয় একটা আকাশি রঙের কাঁচের ফুলদানিতে জল দিয়ে গোলাপগুলো সাজিয়ে রাখছিল বললাম একটু দাঁড়াও ও সপ্রশ্ন তাকালো আমার দিকে আমি ফোন ক্যামেরায় ও ছবি তুললাম ও হেসে উঠল আর কত ছবি তুলবে তুলব তুলতেই থাকবো জানো আজ সারা ঘরে ঘুরছিলাম আর ভাবছিলাম একটু ভুল নেই ইস কি খারাপ লাগছিল আর অমনি আজ আমি ভুলাম সত্যি বলছো সত্যি গো কফি করি তুমি না আমি করবো তুমি বসো কথা বলো না কথা নয় এই শোনো কেএল সাইকেল রবীন্দ্রসঙ্গীত গাইছেন কি প্রাণ বলা দুপুরের তাল সেই ডার্ক ফরেস্ট আমি ডার্ক ফরেস্ট তৈরি করছিলাম বড় বড় দুটো হলুদ কাপে ড্রাকুলার ছবি আঁকা কি মজাদার ড্রাকুলা তোমার এই ড্রাকুলাদের দেখলে কি মনে হয় জানো কি ওদের দাঁতে ব্যথা করছে চুলের গুচ্ছ ছড়িয়ে আছে পিঠময় ও জড়িয়ে ধরতে ইচ্ছে করলো খুব মুখ না বুকের সাপ মুক্তি নিতে ইচ্ছে করল কিন্তু জগতের সমস্ত ইচ্ছের সামনে অলঙ্ঘ কারা প্রাচীর তার গা কোথাও শ্যামলায় পেছন কোথাও বড় বড় লোহার কাঁটা কাঁথা আসলে জীবন মানে কি এই ইচ্ছে সমূহ নাকি ওই পেছন গন্তব্যময় প্রাচীর বুঝতে পারি না বুকের গহনে আমার অজানিতেও যখন ওর রিমঝিম হাসির শব্দ বেজে ওঠে আর হাসির ওই শব্দের পাশে ফোটা ফোটা রক্ত পড়ে মনে হয় এই তো জীবন কফিতে চুমুক দিয়ে তৃপ্তির শব্দ করল ঘরে সুগন্ধ ঘরে চাঁদের কণার মতো ও সভেদ নরম বাইরে মেঘ ঘন হয়ে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে সন্ধ্যা বড় স্বল্পকাল স্থায়ী কফির চুমুক শেষ না হতে রাত্রির সাথে একাকার ও বলল জানো আজ কি হয়েছে কি দুপুরে তো বৃষ্টি চুপুস নেমেছে বুলবুলিটা এসে বসলো আমার বারান্দার ঝুল টবে ভাত দিলাম দেখতে খেলো যে বললাম খুললে আসবি অমনি ফরুত একটু পরে দেখি আবার এসেছে বৃষ্টিতে ভিজে চুপুস ধরা দিতে চায় না মতি যদি মেনে রাখি বাঁধন ওরা সহ্য করে না মানুষ ছাড়া কোন প্রাণী করে না ও কথা বলছে আর ফোন ও ফোন কানে চেপে বলল বলো উঠে পড়লাম কফির কাপ হাতে চলে এলাম ব্যালকনিতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ঝাপটা লেগে ভিজে উঠলাম আমি তবু ঘরে যাব না কিছুতেই যাব না আমি জানি কে ফোন করেছে ওকে ও এখন কথা বলবে অনেকক্ষণ তারপর ফোন যখন রাখবে বিষাদ ছেয়ে থাকবে ওর চোখ মুখ কথা বলা হলে ও নিভিয়ে দিল আলো উদাস অনিমেষ চোখে চেয়ে রইল অন্ধকারে টের পেলাম বিষাদের গন্ধ গোলাপের ঘ্রাণ ছাপিয়ে ছড়িয়ে গেছে ঘরে বললাম কেন কথা বলো বলতে হয় ও যে তোমাকে বিষাদ দেয় শুধু আমার যে ওর কাছে অনেক কৃতজ্ঞতা ও তোমাকে কি বলে শোনা প্রেম প্রেমের কথা বলে বলে আমি তোমার তুমি আমার আমাকে জুতো দিয়েছে জামা দিয়েছে ব্যাগ দিয়েছে ছাতা দিয়েছে খেতে দিয়েছে আমাকে কোনদিন ফুল দেয়নি

বললাম কেন কেন রজনী গন্ধাকে আহ্বান করছো তুমি ভালোবাসতাম একদিন বাজারের ফুলওয়ালার কাছ থেকে নিলাম এক গুচ্ছ বাড়ি ফিরে দরজার তালা খুলছি শ্মশানের গন্ধ লাগলো দূরে মহাশ্মশান মাঝে মধ্যে মৃতদেহের পোড়া গন্ধ আছড়ে পড়ে ভাবলাম তেমনি কিছু রজনীগন্ধার গুচ্ছ রাখলাম আমার বিছানার পাশে ফুলদানি রাত যত বাড়তে লাগলো শ্মশানের গন্ধ উৎকট হয়ে উঠল শুতে পারি না বসতে পারি না খেতে পারি না ঘুমোতে পারি না কি যেন আমার হৃদপিণ্ড চটকে দিতে লাগলো কি যেন আমার গলা কেঁপে হতো পেলো আমাকে ভয়কে ভলকে রক্ত বমি করলাম তখন তখন সে আমাকে বাঁচিয়েছিল জানো গুলো ছুঁড়ে ফেলে দিয়ে বাঁচিয়েছিল আমাকে বলেছিল ভালোবাসি বলো আমাকে ভালোবাসো সেই থেকে শ্মশান আমার সঙ্গী সেই থেকে রজনীগন্ধা আমার কামনা কি দিতে পারি তোমায় দিকে কিছুক্ষণ চেয়ে রইল অবশেষে বলল তুমি দয়ালু হতে চেষ্টা করি শোনা তুমি ক্ষমাশীল হতে চেষ্টা করি শোনা আমার কেন কেন কেন দয়া এবং ক্ষমাই তো মানবিকতা শোনা দয়া ক্ষমা প্রেম না না কোনো কোনো প্রেম মোটা তরবারে এক কোপে সংহার করে না কেবল আঘাত করে কেবল তৈরি করে নিরাময়াদিত ক্ষত যদি ভালোবাসো আমায় ওকে ক্ষমা করো না ওকে দয়া করো না আর আর আর কি শোনা মৃত্যুর পর মৃতদেহে গোলাপ বর্জিত রজনীগন্ধা আর শীত পদ্ধতিবার রেওয়াজ আছে কিন্তু তুমি আমার বেলা শিশির আমি কি দিও তাজা গোলাপ সাদা নয় লাল লাল toy নিউটন বললাম আমি ও কাঁদতে লাগলো কাঁদতেই লাগলো আমি ওর মাথার কাছে বসে রইলাম ওকে ছুঁতে পারি না কি কষ্ট আমার না নিজের কষ্টের কথা ভাববো না আমি সব কষ্টের চেয়ে মহৎ আমার আমার সোনার কষ্ট লোকটাকে ক্ষমা করব না ওকে দয়া করব না যে আমার সোনার দুঃখের কারণ রাত গাঢ় হয়ে এলো বললাম সোনা মুখ তোলো পৃথিবী তার রং রূপ সৌন্দর্য নিয়ে তোমার জন্য প্রস্তুত কি মনোরম কি অপার্থিব বলল তুমি আমার বন্ধু আমিও হাসলাম বললাম তুমি আমার শক্তি তুমি সুন্দর তুমি শান্তি তুমি আমার আশ্রয় তুমি আমার আকাশ মঙ্গলবার মধ্যরাতে কিংসুক তোর নিশ্চয় কৌতূহল হচ্ছে সোনামনকে কি করে পেলাম সে কথা শোনার গঙ্গার পারে সে বাড়িটা আমি কিনেছি রে লঞ্চ থেকে আমরা দুজনে মুগ্ধ হয়ে দেখতাম বিরাট বাগানের গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যেত বাড়িটাকে বাঁধানো ঘাট এসে নেমেছে নদী পর্যন্ত জোয়ার এলে দেখা যায় মাত্র দুটি ধাপ আমার সঙ্গে বাড়িটার কোনো সম্পর্ক আছে তখনই জানতাম একদিন শেষ লঞ্চে ফিরছি ফেরিঘাটে তখন অল্প লোক অল্প কজন যাত্রী নিয়ে লঞ্চ ভাসল দেখলাম ঘাটের সিঁড়িতেও বসে আছে দূর থেকে মর্মর মূর্তি বলে মনে হচ্ছে এত স্থির জানি না কেন কিংসুক আমার বুকের মধ্যে তোলপাড় করে উঠল মনে হলো আমার কত কালের চেনা ওকে দেখার আগেই যেন ওকে দেখলাম ও যেন আমার এই মনোলোকে সৃষ্টি হওয়া সত্তা বসেছে গিয়ে ওই ঘাটলায় এরপর আর দেরি করিনি রে আনন্দিনী প্রথম দিনই আমায় বলেছিল এই বাড়ি থেকে আমার যেতে ভুলো না না না যেতে বলবো কেন এ বাড়ি যে তোমার এখন তোমারও তো মালিকানা মালিকানা মানে তো অধিকারের তাই না দেবনারায়ণ বাড়ি তুমি ক্রয় করেছ এ তোমার অধিকার তোমার অনুমতি ছাড়া আমি এখানে থাকি কি করে আর দেখো যেই তুমি আমাকে দয়া দেখালে তোমার সহায়তা নিলাম আমি তুমি আমাকেও খানিকটা অধিকার করলে কৃপার বিনিময়ে তোমার ইচ্ছের দায় খানিক নিলাম আমি বলো নিলাম তো কাছে তোমার কোনো দায় বন্ধন নেই তুমি স্বাধীন সোনা কৃপা করুণার বিনিময়ে বর্ষতার দাবি নেই কেবল ঈশ্বরের কারণ করুণাই ঈশ্বরের ঐশ্বর্য আমি আমি অত্যন্ত সাধারণ মানুষ এ বাড়িতে তোমার অধিকার আগে থেকেই আছে আমি যা কিনেছি তা আমার প্রবেশাধিকার আমার বসবাসের ছাড়পত্র একজনের অধিকার কি আর একজন কিনে নিতে পারে পারে গো পারে যখন হয় বস্তু বিনিময় অন্য সব সব অধিকার মানুষের কি পশুর পাখির প্রাণীর কেড়ে নেয় ছিনিয়ে নেয় অন্য কেউ দেয় নির্বাসন দেয় মৃত্যুদণ্ড দেয় যন্ত্রণার বিধান ও কাঁদতে লাগলো কত কষ্ট ওর ইচ্ছে হলো নরম চুলগুলোয় আঙুল গুলিয়ে জানলা দিয়ে একটা শুকনো চাপা এসে পড়লো পায়ের কাছে আমারই ইচ্ছের অন্তিম ওকে কাঁদবার অবকাশ দিয়ে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম ওর জগৎ এত বড় বাড়িটায় ও একা প্রত্যেকটি ঘর কি সুন্দর করে সাজানো কি পরিষ্কার আমাদের বাড়ির মতোই পারিপাট্য ছাড়া আমার চলে না এ বাড়ি যেন আমি আসবো বলেই আমার মনোরম বিপ্রদাস বাগানের ঘাস কাটছিল ওই যত্ন করে বাড়িটার পায়ে পায়ে গেলাম ওর কাছে দাঁড়ালো হাসল ত্বক কুচকে গিয়েছে অথচ এখনো কি সুন্দর দাঁত সাদা ঝকঝকে নিটুট চোখে ঘোলাটে ভাব বুঝলাম বয়সের পর্দা পড়েছে দৃষ্টিতে বললাম একলাই দেখাশোনা করো সব হেসো মাটিতে ফেলে দুহাত কপালে ঠেকিয়ে বলল এই তো আমার কাজ বাবু বাবু আবার কি আমার নাম দ্বীপ জানি দীপ নারায়ণ রায় চৌধুরী তবে কথা কি গৃহের যিনি অধিকারী তিনি সম্মানীয় গৃহের যিনি ভৃত্ত তিনি দাসানুদাস দাস মালিকের নাম মুখে আনা কি ভৃত্যকে মানায় না না আমি মালিক না তুমি ভৃত্য তা বললে কি চলে বাবু যে টাকা দেয় সেই মালিক এখানেই দুনিয়ার সোজা হিসেব তুমি শ্রম দাও বিনয় টাকা পাও না বাবু ব্যাপার এমন সরল না আমি শ্রম বেচি কারণ আমার শ্রম ক্রয়ের ক্ষমতা নেই বিনিময়ের মধ্যে যা নিরুচ্চারে প্রকাশ পায় তা হলো ওই ক্ষমতা কারো আছে কারো নেই লোকে নিজের মতো তা বুঝে নেয় আর আচরণ নিয়ন্ত্রণ করে শোনো যশরাজ সিংহকে তুমি যাই বলে ডাকো না কেন আমাকে দীপ বা দীপনারায়ণই বলবে আপনার যা ইচ্ছা বাবু তোমার কি ইচ্ছা আমার ইচ্ছা তো সেই দিনই মৃত্যু হয়েছে যেদিন যেদিন কি থাক সে কথা আজ্ঞা করুন বাবু কি করব বিপ্রদাস আজও আমায় বাবু বলে এ আর প্রশ্ন করিনি অনুরোধ করিনি কিছু ঘোড়াটি চোখ দেখে জিজ্ঞেস করেছিলাম দেখতে অসুবিধে হয় কিনা হলে ছানি কাটিয়ে দিতাম বলল যা দেখি না সেই আমার মঙ্গল যা দেখি সেই আমার অনেক বিপ্রদাস আনন্দিনীকে বড় হতে দেখেছে ওর চোখ দিয়ে আমার সোনার বড় হওয়া দেখব বলে ভেবেছিলাম বলে সোনা আর বড় হলো কোথায় আজ কি হলো শোন কিংসুক কাজ ছেড়ে বেরিয়েছি একটা দোকানের পাশ দিয়ে যেতে যেতে টকটকে লাল পোশাকটায় চোখ আটকে গেল সারাক্ষণ সাদা পড়ে থাকে আমার সোনাটা লাল পড়লে ওকে কি অসামান্য লাগবে ভেবে কিনে নিলাম দিলাম ওর হাতে আনন্দে ঝিকমিকিয়ে উঠল বার বার বলতে লাগলো আমার জন্য এনেছো তুমি আমারই জন্য তোমার জন্য তো শোনা আমার তো সবই তোমার জন্য বলো না বলো না আমার ভয় করে কেন কেন ভয় করে শোনা ও যে তাই বলতো কি বলতো বলে এখনো বলে কি বলে শোনা বলে আমার আমার সব তোমারই জন্য একদিন একটা বিরাট সুটকেস ভর্তি টাকা এনে গুনছে এত টাকা কার তোমার কি যাও যেই টাকা দেখেছে অমনি লোভি বেড়াদের মতো ঠোঁট চারটে চারটে এসেছে এ আমার টাকা ব্যবসার টাকা নজর দিও না আমি কি সত্যিই লোভ করেছি সত্যিই টাকা চেয়েছি নিজের টাকায় বুঝি লোভ দেয় কেউ নিজের টাকা মানে ওসব মতলব ছাড়ো যা লাগছে দিচ্ছি এর বেশি আর কিছু চাইবে না বুঝলাম যা বলে তো সত্যি নয় মানানো কথা বলে মন ভোলায় তুমি আমার বউ তুমি আমার সব আসলে বিয়েটা আমার তোমার সঙ্গেই হয়েছে আগের ওটা তো সাজানো বাড়ির লোকে যাকে গোছিয়েছে তাকে জোর করে ভালোবেসেছি তার মধ্যে সত্যিকারের প্রেম নেই সত্যি প্রেম শুধু তোমার জন্য তোমার জন্য আমি প্রাণ দিতে পারি সুন্দর সুন্দর কথা বিশ্বাস কর ভালো লাগে আর না করে বা উপায় কি ও যে আমাকে বাঁচিয়েছে কেউ বাঁচালে তার বউ হতে হয় না বলো তাকে ভালোবাসতে হয় না না না শোনা তার কোনো মানে নেই উপকারের বিনিময়ে তুমি কৃতজ্ঞ থাকতে পারো সেদিন থাকতে পারো আজীবন কিন্তু বিনিময়ে নিজেকে দিতে তুমি বাধ্য নও নয় নয় না তোমার প্রেম তোমার স্বাধীন ইচ্ছার প্রকাশ এই লাল পোশাক তুমি আমারই জন্য কিনেছ তোমারই জন্য সোনা ইচ্ছে দামি এর যে সুন্দর পোশাক তুমি আর কাউকে দেবে তুমি ছাড়া আর কেউ নেই শোনা আমার ও তাই বলে ও তাই বলে বলে তুমি ছাড়া আমার সত্যিকারের আপন আর কেউ নেই বুলবুলিটা আমাকে বিশ্বাস করেনি বিশ্বাস না করা ওর দোস্তুর আমার ঠিক কি কষ্ট হয় অবিশ্বাস করতে পারি না যে আমি খারাপ যা দেখি তাও যেন মনে হয় সত্যি নয় ভুল ভাবছি কি হয়েছিল সোনামা ও শাড়ি পছন্দ করো তো একদিন আমাকে নিয়ে গেল বাজারে ওর বউয়ের জন্মদিন ছিল করে দিলাম ময়ূর কণ্ঠি রাঙা ভারী রেশমি শাড়ি চার হাজার টাকা দাম শুনলাম ওর বইয়ের খুব পছন্দ হয়েছে দু মাস পরে আমার জন্মদিন যখন এলো বলো কি নেবে আমি একটা ব্যাগ চেয়েছিলাম চামড়ার ওই তো আমার বরণ পোষণ দেয় তখন আমার ভাত কাপড়ের ভার তো ওরই ব্যাগটা আমার প্রয়োজন ছিল ও আমাকে বাজারে নিয়ে গেল এক চেনা দোকানের কাছে ও কি কথা বলল তার সঙ্গে সে কিছু ব্যাগ এনে বলল এসবে অর্ধেক ছাড় আছে স্যার ব্যাগের গায়ে পড়ে থাকা ধুলো ছত্রাক মুছে নিচ্ছিল একজন কর্মচারী নিলাম একটা দাম পড়ল আড়াইশো ও বলল তোমাকে আগে একটা ট্রাভেল কিট কিনে দিয়েছি ছশো টাকায় আজ আবার একটা দিলাম বলো আমাকে ভালোবাসো বলো আমি তো তোমাকে ভালোবাসি জীবনে তুমি আমার প্রথম প্রেম এমন ব্যাগ কেউ তোমাকে দিয়েছে কেউ তোমাকে নিয়ে গেছে আরাবল্লী পর্বতে দেখেছে কেউ চন্দনের বোন বলো বলো তুমি আমার বলো বলো বলো হিংসুক প্রতিদিন ওকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয় আমি চাইলেই ওখানে থাকতে পারি আবার পারি না চাইলেই ওকে ছুঁতে পারি আবার পারি না আমি কি করব বুধবার ঘন জামিনী প্রিয় কিংসুক জানিস আজ সোনামন আমাকে দরজা খুলে দেয়নি ভুলে যেতে পারি না কেন কোন বন্ধনে পড়ে আছি ইচ্ছে করে যেদিকে দু চোখ যায় চলে যাই ভেতরে গিয়ে দেখি লাল পোশাক টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিয়েছে ঘর ময় এ কি করেছো সোনা ও কিরকম ভয় ভয় তাকালো চারপাশ বলল তুমি তুমি যাবার পরে ফোন করেছিল কি বললো আমি বলবো না বলো বলো শোনা আমার কত চুল ছিল এই কুমুর ছাপানো একদিন একদিন মেঘ করলো আকাশ জুড়ে আমি বাগানে গেলাম আমার চুলের সঙ্গে মেঘেদের আর আলাদা করা যাচ্ছিল না আমি পড়লাম বিদ্যুতের সুতি মোর চোখে দিলাম কৃষ্ণ মেঘের কাজল ঠুঁটি দিলাম অস্ত রাগে লালিমা বৃষ্টির পোশাক পরে আমি গঙ্গার কাছে গেলাম গঙ্গা বলল দেখো জীবন কত আনন্দে আমি দেখলাম ঘাটলা সিঁড়িতে ও দাঁড়িয়ে আমাকে দেখে অবাক একে একে সাজ তোমার এ আমার ইচ্ছে সাজ কেমন ইচ্ছে আমার ইচ্ছে আমার ইচ্ছেই তোমার ইচ্ছে না আমি স্বাধীন ও আমাকে মারল আমি পড়ে গেলাম কিন্তু উঠে দাঁড়ালাম বললাম আমি স্বাধীন তোমার চুল কোথায় মেঘে তোমার সেজেতেও কি বিদ্যুৎ লেখা তোমার পোশাক কে দিল বৃষ্টি মন লজ্জা করে না না চোখে কি ঠোঁটে কি জানো প্রসাধন আমি পছন্দ করি না আমি তো করি আমি যা চাইবো তুমি তাই করবে আমার চোখে তোমার যা কিছু সুন্দর যেমন করে সুন্দর তেমন করেই তুমি থাকবে তেমনি সব করবে ও ঝাঁপিয়ে পড়লো আমার উপর ফেললো প্রসাদ গো আমাকে দু হাতে নিয়ে গেল ঘটে কাছে গিয়ে কেটে দিল আমার চুল শরীর আর বলতে লাগলো বলবো বলো আমাকে ভালোবাসো বলো তুমি আমার বলো বলো আমাকে চুম্বনে তোমার সুখ বলো বলো আমাকে সব দেবে বলেই তুমি জন্মেছ বলো প্রেম কাকে ভালোবাসো আমাকে ভালোবাসো না তাহলে অন্য কাউকে তো বসো কাউকে ভালোবাসতে হবে কেন প্রেম দিতে হবে কেন তোমাকে কতখানি ভালোবাসি তার প্রমাণ পাবে সাত দিন কুকুরের মতো বেঁধে রাখলো আমাকে আমার শরীর আবরণহীন কোমরে শিকুল দু হাত বাঁধা মনকে যত্ন করে খাইয়ে দিল ভ্রমণ করল আমি প্রস্রাব করলাম উদ্ভূত করল আমাকে সঙ্গম করলো আমি মল ত্যাগ করলাম ও সূচি করে তুলল আমাকে সম্ভব করল কানে কানে বলল চোখ 手啊！ কিছুতেই জানলার কাছেও বসেছিল উদাস হয়ে মুখখানায় কি বিষাদ যে ওকে বিষাদ দেয় আমি তাকে ঘৃণা করি বাবা বলতেন হেট্রেড ইজ দ্য আর্ক এনিমি অফ হ্যাপিনেস ছোটবেলা থেকে আমি কাউকে ঘৃণা করিনি রে কিংসুক কাজটাকে করে ফেললাম আমি কি তাহলে আর সুখী হব না সোনা বলে ছোটবেলায় তোর কখনো অকারণ মন খারাপ করেনি করেছে তো যখন বর্ষা তো জোর আমাদের চওড়া থামমালা বাড়ির টানা বারান্দায় জল থই থই করত খেলতে পারতাম না নেমে আসতাম একতলায় সেখানকার ঘরগুলো সব অন্ধকার তাতে সোদা গন্ধ একটা বড় টেবিলের তলায় গিয়ে লুকোতাম কেউ আমাকে দেখতে পাচ্ছে না আমিও চলে গেছি অন্য ভুবনে অন্ধকার ছায়া কেবল আসে যায় সেসব ছায়া কবেকার কোন সুদূরের টেবিলের তলায় আলো নেই তাই আমার কোনো ছায়াও নেই তখন আমার ভীষণ মন খারাপ কেন জানি না গলা কান্নায় ব্যথা করে উঠত অসুখী হওয়ার সেই তো কাল দেবনারায়ণ জীবন ঘৃণা চায় নির্দয়তা চায় প্রতিশোধ স্পৃহা চায় এই সব দিয়ে যা তুমি অর্জন করবে তার নাম মুক্তি সত্যি কি তাই সুখ ঈশ্বরের সন্দর্শন প্রাপ্তির মধ্যে যে মুক্তি তার সাধন পথ ক্ষমা দয়া প্রেম বাকি সব পৃথিবীতে মুক্তির জন্য যত বিদ্রোহ যত সংগ্রাম যত যুদ্ধ সব কিছু ঘৃণা ক্রোধ প্রতিশোধ স্পৃহা এবং নির্দয়তার প্রেরণা একজনকে ভালোবাসলে আর একজনকে ঘৃণা করতেই হয় রে কিংসুক জ্যোৎস্না উঠেছে অপরূপ তোর কি আর এসব চোখে পড়ে ত্রাস অপরাধ অন্যায়কে সংশোধনের পথে চলতে চলতে গঙ্গার গেরুয়া জলে জ্যোৎস্নার ভেসে যাওয়াকে চোখে পড়ে তোর আমরা আজ দেখছিলাম ঘাটলায় বসে ও কখনো আমাকে কাছে ডাকে না বলে না আজ এখানে থাকো ও আমার হৃদয়ে থাকে অথচ কত দূরের ওই দূরের মধ্যে আমি প্রেম পাই ওই অনাহত হয়ে থাকবার মধ্যে প্রেম পাই এমন প্রেম এই জগতে কেউ কোনোদিন পায়নি তীব্র প্রেম না থাকলে কেউ কারো কাছে মুক্তি চায় না ও চেয়েছে আমার সোনা আমার কাছে চেয়েছে একগুচ্ছ কচুরিপানা ভেসে যাচ্ছিল ও বলল কি ইচ্ছে করছে যেন কি ওই পানা ভেলায় চেপে তোমার কোলে মাথা রেখে আস্তে আস্তে চলে যাই কোথায় যাবে পৌঁছব কি সাগরে তারপর মাছ সমুদ্র থাকবো না আছড়ে পড়বো পারে সাদা ফেনা গায়ে মেখে হা করে হাসবো লুটোপুটি খাবো বালুকায় তুমি দুষ্টুমি করে ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে দূরে চলে যাবে আমি বলবো দেবনারায়ণ আর চেও না আমার ভয় করছে ভয় করবে কেন যদি হারিয়ে যাও তুমি আমি হারালে কি হবে শোনা না তুমি হারিয়ে যেও না কখনো যেও না এত প্রেম আমি কোথা পাবো নাথ বলো বলো কোথা পাবো পেরেছি তোমার জন্য কিছুই না কি দিতে পেরেছি তোমাকে কিছুই না তুমি যা দিয়েছ তা আছে তোমার চোখে তুমি আমাকে যা দিতে পারো বিশ্বের আর কেউ তো পারে না কেন তুমি ওকে ভয় পাও কেন ছেড়ে আসতে পারো না কৃতজ্ঞতার বন্ধন আমার বন্ধন তুমি টুটিয়ে দাও ফোন বাজল তার শব্দ এসে আছড়ে পড়লো খাটলায় ছুটতে লাগলো বাড়ির ভিতরে বিপ্রদাস এসে দাঁড়ালো বললেন বাবু বাবু বাড়ি যাবেন না অনেক রাত হলো বিপ্রদাস কাছে যেতে চাই আরো একবার কালকে সমুদ্রে নিয়ে যাব দিহা তার রূপ চুরি হয়ে গেছে বাবু জলে বিষ পুরে নিয়ে যাব কালি কেমন করে সকালবেলায় বিমানে ভুবনেশ্বর ওখান থেকে পুরী এ বাড়ির বাইরে কি পা রাখবে সে বাবু বিপ্রদাস বিপ্রদাস আমি ওকে ভালোবাসি তুমি বিশ্বাস করো তো করি করি বাবু আমাকে বলো কিসের এই শৃঙ্খল কি বলবো বাবু প্রথম মায়ের অসুখ করলো একেবারে কাল রোগ কর্কট চিকিৎসায় কত ব্যয় হলো মা বাঁচলেন না ব্যাধি দিয়ে গেলেন ছেলেকে বাড়ি বন্ধক রেখে ছেলে নিয়ে বিদেশে চলে গেলেন বাবা তবু ছেলেও বাঁচল না এবারে বাবার প্রাণে টান পড়ল ওই একই রোগ রোগ ছোঁয়াচে নয় তবু তবু যেন বিষের কাঠি তিন বছরে বাবু ধনির ধন নিঃশেষ হয়ে গেল গো ওই ইয়ে বলে বাবু আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় নিজের চোখে দেখা কিন্তু যে ভিখারির আলো ঠিক রয়ে তার যে বড় কষ্ট বাবু বড় কষ্ট তাও দেখলাম অসহায় দুই চক্ষু মেলে বন্ধ কি বাড়ির সঙ্গে এবার নিজেকেও দিল আনন্দিনী বাপের চিকিৎসা করল আর কেন আর কেন বিপ্রদাস ও নিজের কেন অসুখ করল না অসুখ না করায় অসুখ তাকে কুড়ে খেল বাবু চোখের সামনে দেখলাম গৃহবৃত্ত আমি কিছু করতে পারলাম না ছেড়েও যেতে পারলাম না দেখছেন তো তাকে ছেড়ে যাওয়া যায় না এখন তো আর ওর ঋণ রইল না এ বাড়ি তো ওরই সব তো ওর আমিও তো আমাকে দিয়ে দিয়েছি ওরই হাতে ঋণ কি শুধু অর্থের বাবু টাকা পয়সার ইচ্ছা অনিচ্ছা কাম্য অকাম্য সবই যে বাঁধা একজনের জন্য যে জীবন উৎসন্ন গেছে সেই অসার্থক হাহাকার প্রাণে ছেয়ে গেছে তা মরণ চায় বাবু গো মরণ চায় কার মরণ বিপ্রকাশ আপনি জ্ঞানী মানুষ বাবু সবই জানেন আত্মা কি শুধু স্বদেহের বিনাশে তৃপ্ত হয় রাত হয়েছিল অনেক তবুকে একবার দেখার জন্য বড় ব্যাকুল হলাম গেলাম ওর কাছে আপন হাতের উপাধানে মাথা রেখেও শুয়েছিল মেঝে কাঁদছিল কে বলবে একটু আগে সমুদ্রে যাবার কল্পনায় ও ছিল শরতের রৌদ্রের মতো মিঠে আমি বসলাম ওর মাথার কাছে বললাম দূর করো এই বিষাদ এসো আমরা মিলিত হই আশির নখ আলিঙ্গন করি তোমাকে তুমিও কি তাই চাও কি ও যা চায় শোনা কাছে কি চায় আমি জানি না জানো ও আমাকে চায় তাহলে আমার সঙ্গে ওর চাওয়া মিলে গেল শোনা ওর আনন্দিনী আনন্দিনী আমিও যে তোমাকে চাই তোমার সুখ ভালো মন্দ শরীর মন সব সব আমি চাই সব তুমি দেবে না যদি দি কেড়ে নেবে তুমি না শোনা না আমি কেড়ে নিতে তুলে নিতে কুড়িয়ে নিতে কিংবা ছিনিয়ে নিতে জানি না তুমি ভালোবেসে চা দেবে যতটুকু দেবে তাই আমি মাথায় তুলে নেব যদি নাও দাও তবু আমি তোমারই তোমার সঙ্গে ওর তফাত ছোট অথচ ও কোন তফাত ও চায় সর্বস্বের অধিকার নিয়ম তুমি চাও তোমারই সর্বস্ব নিবেদন করে দিতে বলে আমি তোমার তুমি আমার আর তুমি বলো আমি তোমার নিজেকে দেওয়া মানে সবটাই দেওয়া নয় রে কিংসুক শরীর দে তোর প্রাণ রইল প্রাণ দে মন রইল মন দে ইচ্ছা রইল ইচ্ছা তুই দিয়ে দিতে পারবি না কোনো দিন কারোকে শুক্রবার শেষ রাত্রি লোকটা একদিন মদ নিয়ে এলো ওকে বলল খাও ও খেলো প্রতিবাদ করল না প্রতিবাদ ও বাড়ির সঙ্গেই বন্ধক দিয়েছিল তাই কখনো মন ফসকালে জুটত লৌহ শৃঙ্খল লোকটা বলল বলো তোমার শৈশবের কথা বলো ও বলল লোকটা আরো মত দিল ওকে ও খেল ওর হাত পা শিথিল হয়ে গেল ও বলল খেতে হবে ওকে চাপতে ধরলো জোর করে ওর মুখে মদ ঢালে আর বলে বলো বলো কাকে ভালোবাসো আমাকে কাকে কাকে বলো বলো

টেনে বলল লোকটা ওকে বাজা করে তুলে নিয়ে বসিয়ে দিল স্নান ঘরে ওকে ধরে থাকলো বমি করতে লাগলো করতে লাগলো করতেই লাগলো এই সব এই সব আমি সাফ করবো সব সাফ করবো দেখো দেখো কত ভালোবাসি তোমায় বলো আমাকে ভালোবাসো তুমি বলো বলো বলো বলো না লোকটা ঠাকুর মুখ হাঁ করে ঢেলে দিল আরো ও এলিয়ে পড়ল লোকটাকে উপর করে শুইয়ে দিল বিছানায় মাথার কাছে বালতি রাখলো বমি করার জন্যে লোকটা আরো মত দিল ওকে বলো বলো আমাকে ভালোবাসো কিনা বলো ভালোবাসি কেন কেন ভালোবাসো না কেন ভালোবাসো না জানি না কিন্তু আমি ভালোবাসি আরে কাকে ভালোবাসো কাকে কাকে কাকে ও কথা বলে শুনবো ও কথা বলে শুনবো না আমি আমাকে জানতেই হবে কাকে ভালোবাসো জানতেই হবে কাকে মন চাইছো বলো বলো বলো আমার আমার শ্বাস কষ্ট হচ্ছে আমার শ্বাস কষ্ট তারপর অজ্ঞান হয়ে গেল আনন্দিনী আমার সোনামন পরিবার তুমি শ্রান্তে নীল অন্ধকারে সুখ আজ লোকটাকে নিমন্ত্রণ করে এসেছি ভালো মদ এনেছি সঙ্গে আরো অনেক কিছু লোকটা ভেটকির চপ খেতে খুব ভালোবাসে বিপ্রদাস বানাবে নতুন বাজার থেকে আমি নিয়ে এলাম চমৎকার ভেটকির ফিলে লোকটা পান করবে চপ খাবে আমি আর বিপ্রদাস দেখব এক সময় ও ঘুমিয়ে পড়বে ওর ঘুম আর ভাঙবে না কিংসুক অতঃপর চিরজীবন কেবল আমি আর আমার সোনা আমি আমি আর আমার সোনা রবিবারের বিকেলে ব্যক্তিগত এই চিঠি খুলে বসল কিংসুক সেন সারা সপ্তাহের সময়ই দিতে পারেনি এর জন্যে আর সপ্তাহই বা কেন সঠিকভাবে দেখতে গেলে দিন পনেরোই হবে মাঝখানে একটা তথ্য পড়ে নেবার জন্য একটাই মেল খুলেছিল সেদিন দেবনারায়ণের কোনো চিঠি ও দেখেনি আজ পড়তে লাগল একের পর এক বিস্ময়ের সীমা রইল না কিংসুকের শেষ চিঠিটা পড়েও সারা শরীরে কাঁপন লেগে গেল ও দ্বীপের সেলফোন নাম্বারে ডায়াল করল সঙ্গে সঙ্গে ফোন বন্ধ ইংসুক নিজের দপ্তরে এলো প্রয়োজনীয় যোগাযোগ সেরে যখন পৌঁছলো সেই বাড়িটায় তখন রাত্রি দশটা সারা বাড়িতে আলো জ্বলছিল যেন উৎসব লেগেছে যেভাবেই হোক দেবনারায়ণকে কোনো হত্যার থেকে দূরে রাখতে বদ্ধপরিকর হলো কিংসুক আফসোস হলো কেন ও আগেই ইমেজ পড়ল না দেবনারায়ণ ওর আসুই সব বন্ধু ও শান্ত গভীর প্রীতিময় ও কেন কোনো হত্যা করবে কে শোনা সোনামন সে কেন দিব্যারায়ণকে প্ররোচিত করলো এ কেমন প্রেম হত্যা কোনো মুক্তির আকাশ হতে পারে না হিংসুক এবং ওর সঙ্গীরা ঘন্টি বাজাবার আগেই দরজা খুলে দিল এক বৃদ্ধ হাসল বলল হ্যাঁ, নমস্কার আসুন আসুন বাবুরা সিংহ মশাই নিচেই আছেন আপনি কে আপনি কি জানতেন আমি আসবো জানতাম বাবু বলেছে আমি বিপ্রদাস দেবনারায়ণ কোথায় ওপরে আনন্দিনীর কাছে ঠিক দ্রুত বলল আপনারা আপনারা নিচটা দেখুন আমি উপরে যাচ্ছি যশরাজ সিংহের বয়স এখন তেষট্টি পাকা চুল মেহেন্দির রং করা রেশমের সাদা পাজামা আর পাঞ্জাবির নিচে নির্মেদ আকর্ষণীয় স্বাস্থ্য পায়ের উপর জড়ি দেওয়া জুতো লোকটা ঘুমিয়েছিল সে ঘুম আর টুটল না তার ঠোঁট নীল আরো উপরতলায় পৌঁছে কিংশু পেয়ে গেল সেই ঘর ফুলে ফুলে সাজানো ধরে ধরে রাখা উপহার সব আনন্দিনীকে দিয়েছে দীপ নারায়ণ এখন ও প্রেয়সীকে জড়িয়ে পরম সুখে ঘুমোচ্ছে ঠোঁট বিষে নীল ওর যেন একটু আগেই একই পানপাত্রে চুমুক দিয়েছিল যশরাজ আর দীপনারায়ণ ওর হাত বড় সুখী মুখ তৃপ্ত ভঙ্গিমায় শান্তি ওর প্রেয়সী ওর কাছে সে এক সাদা হাড়ের কঙ্কাল তার মাথার কাছে একগুচ্ছ তরতাজা লাল গোলাপ অতীতকে ভালোবেসে অতীত হয়ে গেছে দীপনারায়ণ এরপর বিপ্রদাসকেও আর কেউ দেখতে পায়নি তবে চিলেকোঠার বন্ধ ঘরে আরো একটি কঙ্কাল পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে যার মৃত্যু হয়েছে পঁচিশ বছর আগে আনন্দিনীর সমসময় প্রায় বৃদ্ধ যশরাজ সিংহের সামনে এসে দাঁড়ালো কিংসুক লোকটা প্রেমে পড়েছিল তার প্রেম ছিল লোভী অধিকার স্পৃহ কঙ্কালের থেকে দীপনারায়ণকে আলাদা করা যায়নি কিছুতেই দুজনকে যুগলবন্দি করে আনা হলো নিচে দেখল কিংসুক দেবনারায়ণ প্রেমে করেছিল ওর প্রেম শুধু নিবেদন নয় দাসত্ব আর বিপ্রদাস সম্ভবত বিপ্রদাসও আনন্দিনী ছাড়া বাঁচতে পারেনি